বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে বলবে আমায় পাগল তুমি কি বোঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহে করে ব্যথা শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণা প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝিলে না ওগো বন্ধু আমার আসল কথাটা তাহলে এবার শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো উত্তর হতে দক্ষিণ মেরু সকলে মুসলমান সাদা কালো ধনী গরিব সবাই এক দেহ এক প্রাণ তবে ইরাকের বুকে ভেসে যায় কত মুসলমানের ধূল তোমার রক্তে এখনো জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন বন্ধু তোমার পা কেটে গেলে দেখা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো শোকে বলবে আমায় পাগল তুমি কি বোঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহে করে দেখা শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণা প্রকৃতির এই শাসক বিধান তুমি কেন বুঝিলে না ওগো বন্ধু আমার আসল কথাটা তাহলে এবার শোনা সাদা কালো ধনী গরিব সবাই এক দেহ এক প্রাণ তবে ইরাকের বুকে ভেসে যায় কত মুসলমানের খুন তোমার রক্তে এখনো চলে না কেন আগুন বন্ধু জলে না কেন আগুন বন্ধু জলে না কেন আগুন বন্ধু জলে না কেন আগুন তুমি কি শোনি আখেরি নবীর আখেরি সেই কথাটি ইহুদি নাসারা বিমুক্ত যেন থাকে আরবের মাটি যে দেখো আজ নাসারার ঘাটি হয়েছে আরব ভূমি তবুও কি জেগে উঠবে না তুমি এখনো কি রবে ঘুমি যদি মৃত্যুর ভয়ে কাপুরুষ হয়ে বসে থাকো শুধু করে রাখো শহীদের রক্তের ঋণ শোধিবে কেমন করে যদি এখনই তাদের রুখতে না পারো ফিরে তো যাবে না তারা তিল তিল করে আরব জমিন হয়ে যাবে হাত ছাড়া আজ সিরিয়া মিশর কাপে থর থর জ্বলছে ফিলিস্তিন তবু তুমি রং তামাশায় ডুবে কিভাবে কাটাও দিন বন্ধু কিভাবে কাটাও দিন বন্ধু কিভাবে কাটাও দিন বন্ধু কিভাবে কাটাও দিন প্রতিদিন কত মজলুমানের করুণ আর্তনাদে ধ্বংসযজ্ঞ রক্তপাতের নিদারুণ সংবাদে ইথারে ইথারে ওঠে গঙ্গানি খবরের পাতা কাঁদে তবু কেন জলে ওঠবে না তুমি জ্বালাম ওই প্রতিবারে দেখো আফগান মাটি হয়েছে বন্দি কাপড়ের পদতলে আধিপত্যের আগ্রাসনের নিদারুণ কৌশলে শোনো বাঁচা টেনে শেষ করছে তাদের মানবতা বিদ্বেষী বলো আঘাতে আঘাতে যন্ত্রণা কত সয়ে যাবে কাশ্মীর কত কতকাল তুমি থাকবে নীরবে কত আর রবে স্থির বন্ধু কত আর রবে স্থির বন্ধু কত আর রবে স্থির বন্ধু কত আর রবে স্থির বন্ধু তোমার পা কেটে গেলে দেখা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমায় পাগল তুমি কি বোঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহে করে দেখা শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণা প্রকৃতির এই শাসক বিধান তুমি কেন বুঝিলে না বন্ধু আমার দুনিয়ার বুকে ভেসে যায় কত মুসলমানের তবুও তোমার রক্তে এখনো জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন